আপনারা শুনছেন ভয়েস অফ ইসলাম বাংলা জিটিএতে একশো দশমিক সাত এফ এম ব্যান্ডে এবং সরাসরি ইন্টারনেটে W W W dot voice of Islam dot সিএতে আপনি আমাদের এই অনুষ্ঠান শুনতে পাবেন বিশ্বব্যাপী দিবরাত্রি W W dot voice of Islam Bangla dot com এই ঠিকানাতে আপনারা সবসময় টুইটারে অ্যাট দ্য রেট ভিআই বাংলাতে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারে প্রতি শনিবার গ্রেটার টরন্টো এরিয়াতে একশো দশমিক সাত এফ এম তরঙ্গে রাত দশটায় বাংলাদেশের সময় প্রতি রবিবার সকাল আটটায় এবং জিএমটি দুইটায় লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান শুরু শুনতে পাবেন এখন আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের প্রিয় খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আয়দুল্লাহ তালা বিন আসরিল আজিজ গতকাল শুক্রবারে যে খুদ্া প্রদান করেছেন তা আপনাদেরকে শোনাব আমাদের প্রাণপ্রিয় ইমাম হজরত খলিফাতুল মসিহ আল খামেস এদুল্লাহ তালা বিন আসলে আজিজ গতকাল সাতাইশে জুলাই দু হাজার আঠারো লন্ডনের বায়তুল ফুতু মসজিদে মহানবী সাল্লাহ আলহামের প্রিয় দুজন সাহাবির অনুপম আদর্শ এবং তাদের সুমহান গুণাবলী সম্পর্কে খোদ্া প্রদান করেন হজর বলেন যে দুজন নিবেদিত প্রাণ সাহাবির আজ আমি স্মৃতিচারণ করব তাদের প্রথমজন হচ্ছেন হজরত মনজির বিন মোহাম্মদ আনসারি রাদিয়াল্লাহু আনহু মনজির বিন মোহাম্মদ রাদিয়াল্লাহ তাল আনহু এর সম্পর্ক ছিল বনু জাজেবা গোটের সঙ্গে মদিনে আগমনের পর মহানবী সাল্লাহ আলাইসাল্লাম মনজির বিন মোহাম্মদ ও তোফায়েল বিন হারেস রাদিউল্লাহ আনহুর মাঝে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করান হজরত মঞ্জির রদিলত রানু বদর এবং ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই সাহাবির শাহাদাতের কথা উল্লেখ করতে গিয়ে হুজুর আইদুল্লাহ বিন আসিল আজিজ বীরে মাউনায় তিনি কিভাবে শহীদ হয়েছিলেন তা তুলে ধরেন মহানবী সাল্লাহ আলাইসালাম ধর্ম শেখানোর উদ্দেশ্যে আনসারদের মধ্যে হতে সাহাবিদের একটি দল সেখানে প্রেরণ করেন তাদের সংখ্যা ছিল সত্তর জন এবং তারা সবাই কোরআনে হাফেজ ছিলেন তারা সবাই দিনের বেলা জঙ্গল থেকে কাঠ কেটে আনতেন এবং তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন আর রাতের অধিকাংশ সময় এবাদত বন্দিগিতে কাটিয়ে দিতেন সত্তর জনের এই কাফেলাটি এমন এক স্থানে পৌঁছায় যা কিনা একটি কূপের কারণে বীরে মাওনা নামে প্রসিদ্ধ ছিল হারাম বিন মিলহান আমের গোতের রইস আবু বারায়ের এর ভাতিজা আমির বিন তোফায়েল ও তার সঙ্গীদের কাছে মহানবী সাল্লাহ আলাইসলামের দূত হিসেবে ইসলামের বাণী প্রচার করতে শুরু করেন তারা শুরুতেই কপরতার আশ্রয় নিয়ে তাকে সাদর অভ্যর্থনা জানায় আলোচনার এক পর্যায়ে তারা হারাম বিন মিলহানকে পেছন থেকে আক্রমণ করে শহীদ করে শাহাদাতের সময় তার মুখে যে বাক্য ছিল তা হলো আল্লাহ আকবর ফুস্তু ওয়ারাব্বিল কাবা অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গিয়েছি আমের বিন তোফাল মহানবী সাল্লাহ আসলামের দুধকে হত্যা করেই ক্ষান্ত হয়নি বরং বনু আমের গোত্রকে উত্তেজিত করে মুসলমানদের এই নিরস্ত্র ও ছোট্ট দলের উপর আক্রমণ করে তাদের সবাইকে শহীদ করে সাহাবিদের মধ্যে দুজন হজরত আমের বিন ওমায়ের বিন জামি এবং মঞ্জির বিন মোহাম্মদ উট বা ঘোড়া চড়ানোর জন্য সেই দল থেকে কিছুটা দূরে ছিলেন মরুভূমিতে পাখির দল আকাশে উঠতে দেখে তারা বুঝতে পারেন যে নিশ্চয়ই সেখানে লড়াই হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তারা সেখানে ফিরে আসেন এবং কাফিরদের নৃশংস হত্যাযজ্ঞ দেখে নিজেরা পরামর্শ করেন যে এখন আমাদের কি করা উচিত তাদের একজন পরামর্শ দিলেন যে আমাদের এখান থেকে মদিনায় এখনই ফিরে যাওয়া উচিত এবং মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে সংবাদ দেওয়া উচিত কিন্তু অপরজন হজরত মঞ্জির রাদিল্লাহনু সেই মতামত গ্রহণ না করে বলেন আমি এখান থেকে পালিয়ে যাব না যেখানে আমার ভাইয়েরা শহীদ হয়েছে এরপর তিনি সেখানে যান এবং লড়াই করতে করতে শাহাদাত বরণ করেন হুজুর বলেন দ্বিতীয় সাহাবি হলেন বনু আসাদ গোতের হাতেম বিন আবি বালতাহ রদি আনু তার বংশ পরিচয় ছিল আবু আবদুল্লাহ মহানবী সাল্লাহ আলাইসালাম হাতেম বিন আবি বালতা ও ওখায়লা রদিয়াল্লাহ তাল আনুর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রচনা করিয়েছিলেন হাজর হাতেম বিন আবি বালতা রদিউল্লাহ বদর ওহদ খন্দক সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাহ আসলামের সঙ্গে অংশগ্রহণ করেছেন তিনি মহানবী সাল্লাহ আলহামের একজন দক্ষ তীরন তীরন্দাজ এবং সর্বোত্তম অশ্বারোহী ছিলেন ওদের যুদ্ধে যে ব্যক্তি মহানবী সাল্লাহামের মুখে আঘাত করেছিল তাকে হাজরত হাতেম পরাভূত করে শিরোচ্ছেদ করেন এবং তার জিনিসপত্র ও ঘোড়া নিয়ে মহানবী সাল্লাহ আসলামের সকাশে উপস্থিত হন এতে মহানবী সাল্লাহাম খুবই খুশি হন সন্তুষ্টি প্রকাশ করেন এবং হাতেম রাদিউল্লাহ রানহুকে সেই জিনিসপত্র উপহার হিসেবে দিয়ে দেন এবং তাকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হন মহানবী সাল্লাম মোট দুবার এই বাক্য পুনরাবৃত্তি করেন হাজ হাতেম বিন আবি বালতা রাদিল্লাহ আনহু তিরিশ হিজড়িতে পঁয়ষট্টি বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন হাজ ওসমান রাদিল্লাহ আনহু তার জানাজার নামাজ পড়ান মহানবী সাল্লাহ আলাইসালাম হাজ হাতেম বিন আবি বালতা রাদিল্লাহ আনহুর হাতে মিশরের বাদশাহ মকুকাসের নিকট ইসলাম গ্রহণের দাওয়াতপত্র প্রেরণ করেছিলেন পত্রে তিনি সাল্লাহ আসলাম লিখেছিলেন আমি আল্লাহর নামে আরম্ভ করছি যিনি অযাচিত অসীম দাতা ও কর্মের উত্তম প্রতিদানকারী খোদার বান্দা ও রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের পক্ষ থেকে কিপ্তিদের নেতা মুকুকাসের নামে এই পত্র প্রেরণ করা হচ্ছে সেই ব্যক্তির ওপর শান্তি বসিত হোক যে সৎ পথ গ্রহণ করে হে মিশরের অধিপতি আমি আপনাকে সত্য পথ ইসলামের পানে আহ্বান জানাচ্ছি মুসলমানদের হয়ে খোদার মুসলমান হয়ে খোদার নিরাপত্তার চাদরে আবৃত হন এখন এটিই একমাত্র মুক্তির পথ আল্লাহ তালা আপনাকে দ্বিগুণ পুরস্কার দেবেন কিন্তু যদি আপনি মুখ ফিরিয়ে নেন তাহলে আপনার নিজের ছাড়া কীর্তিদের অপরাধও আপনার স্কন্ধে বর্তাবে হে আহলে কিতাব সেই বাণীর প্রতি আসুন যা আপনাদের ও আমাদের মাঝে সমান বা এক অর্থাৎ আমরা খোদাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করব না আর কোনোভাবে খোদার সাথে কাউকে শরিক সাব্যস্ত করব না আর খোদাকে বাদ দিয়ে নিজেদের মধ্যে হতে কাউকে গ্রহণ করার মতো অন্যায় করবেন না এরপর যদি আপনারা মুখ ফিরিয়ে নেন তাহলে সাক্ষী থাকুন যে আমরা তো অবশ্যই এক খোদার প্রতি বিশ্বস্ত ও অনুগত বাদশাহ মকুকাস এই পত্র পাঠ করেন এবং মহানবী সাল্লামকে সম্বোধন করে বলেন এই ভদ্রলোক যদি সত্যি আল্লাহ নবী হয়ে থাকেন তাহলে এই পত্র প্রেরণের পূর্বে আল্লাহর কাছে এই দোয়া কেন করলেন না আল্লাহ যেন আমার ওপর তাকে প্রাধান্য দান করেন হাতে আমরা দিলাত রানহু এর উত্তরে বলেন আপনি যে আপত্তি করছেন তা যদি সঠিক হয় তাহলে এই আপত্তি ঈসা আলাহ ইসলাতামের উপরও বর্তায় তিনিও বিরোধীদের জন্য এ দোয়া করেননি হাতেম রাদিল্লাত রানহ মুখ্য কাজকে নসিহত করতে গিয়ে বলেন আপনি এই পত্রটি নিয়ে আন্তরিকভাবে চিন্তা করুন এরপর হাতেম রাদিল্লাত রানু বাদশার আরও অনেক প্রশ্নের উত্তর প্রদান করেন উত্তর শুনে বাদশাহ খুবই প্রভাবিত হন এবং তাকে সম্বোধন করে বলেন তুমি নিঃসন্দেহে একজন বুদ্ধিমান মানুষ এরপর এই কথা বলে মহানবী সাসামের সত্যায়ন করেন যে তিনি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলু মন্দ কাজের শিক্ষা দেননি আর ভালো কাজ করতে বারণও করেননি এরপর তিনি সেই পত্রটি সম্মানের সাথে একটি বাক্সে রেখে দেন এবং আরবি লিপিকারকে দিয়ে মহানবী সাল্লাহ আল্লাহামের নিকট উত্তরপত্র প্রেরণ করেন তাতে তিনি লেখেন খোদার নামে আরম্ভ করছি যিনি রহমান রহিম কিপ্তিদের নেতা মুকুকাসের পক্ষ থেকে মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নামে এই পত্র প্রেরণ করা হচ্ছে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি আপনার পত্র এবং এর মর্ম অনুধাবন করেছি এবং আপনার দাওয়াতের প্রতি অভিনিবেশ করেছি আমি জানতাম যে অবশ্যই একজন নবী আবির্ভূত হতে যাচ্ছেন কিন্তু আমি মনে করতাম তিনি আরবে নয় বরং সিরিয়ায় জন্মগ্রহণ করবেন করেন আমি আপনার দূতকে সম্মান করেছি আর আমি তার সাথে উপহারস্বরূপ দুজন মেয়ে প্রেরণ করছি যারা কীর্তি জাতিতে খুবই সম্মানিতা এরা অনেক উচ্চবংশীয় এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এছাড়া আমি কিছু কাপড়ও পাঠাচ্ছি এবং আপনার বাহন হিসেবে খচ্চরও পাঠাচ্ছি ওয়াসালাম এ পত্র দ্বারা বোঝা যায় মকুকাস মহানবী সাল্লাহ আলাইসলামের দাবির প্রতি সম্মান প্রদর্শন করলেও ইসলাম ধর্ম গ্রহণ করেননি হজরত হাতেম তাল আনহুর সঙ্গে উপহারস্বরূপ বাদশাহ কিপ্তি জাতিতে খুবই সম্মানিতা ও উচ্চ বংশীয় যে দুজন মেয়ে প্রেরণ করেন তাদের একজনের নাম মারিয়া কিপ্তিয়া আর অপরজনের নাম ছিল সিরিন তারা উভয়ে বোন ছিলেন সে যুগে মিশরে এই রীতি প্রচলিত ছিল কোনো গোত্রের সাথে তারা সুসম্পর্ক বজায় রাখার জন্য নিজ গোত্রের সম্ভ্রান্ত মেয়েদের প্রেরণ করত যাতে তাদের বিয়ে করার কারণে আত্মীয়তা ও মৃত্যুতার সম্পর্ক গড়ে ওঠে মদিনায় পৌঁছার পর মারিয়া কিপ্তিয়াকে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বিয়ে করেন এবং তার বোনকে আরবের বিখ্যাত কবি হাসান বিন সাবেদ রদিল্লা আনহুর সঙ্গে বিয়ে দেন নবতের পর একমাত্র এই মহিষী নারী অর্থাৎ হজরত মারিয়া আর রাদিল্লাহ আনহার গর্বেই মহানবী সাল্লাহ আলসালামের পুত্র সন্তান ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন আর যিনি শৈশবেই ইন্তেকাল করেন প্রকাশ থাকে যে হাজরত হাতেম বিন আবি বালতা রাদিল্লাহ আনহুর তবলিগে মদিনায় পৌঁছার পূর্বেই এই দুজন মহিলা বা এই দুই বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আর মুকুকাস মহানবী সাহসামকে যে সাদা রঙের খচ্চরটি প্রেরণ করেছিল তাতে অধিকাংশ সময় তিনি সাল্লাহ আলহাম আরোহণ করতেন এমনকি হুনায়নের যুদ্ধেও তিনি এই খচ্চরে চড়েই গিয়েছিলেন হুজুর বলেন হাতেম রাদিল্লা আনহু সম্পর্কে হাদিসে বর্ণিত আছে যে হাতেম একজন সুদর্শন ব্যক্তি ছিলেন হালকা শস্ত্র ছিল তার আর তার হাতের আঙুল ছিল বেশ মোটা মোটা হজরত হাতেম বিন আবি বালতা রাদিল্লা আনু মৃত্যু দিন চার হাজার দীর্হাম রেখে গিয়েছিলেন তিনি খাদ্যশস্যের ব্যবসা করতেন তিনি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় ভাজনদের একজন ছিলেন বলে ইতিহাসের পাতা থেকে জানা যায় কুরাইশদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে গিয়ে মহানবী সাল্লাহ আলহামের মক্কা অভিযানের সংবাদ প্রেরণ করেছিলেন এক মহিলার হাতে এই হাতেম বিন আবি বালতা কিন্তু মহানবী সাল্লাহ আসলামকে আল্লাহ তালা তা পূর্বেই জানিয়ে দেন তাই সেই চিঠি আর মক্কাবাসীদের কাছে পৌঁছেনি দয়ার সাগর মহানবী সাল্লাহ আসলাম হাজ হাতেমের সরল স্বীকারোক্তি এবং মহৎ উদ্দেশ্য অনুধাবন করে তার এই অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন বলে ইতিহাস সাক্ষ্য দেয় খুদ্বার শেষাংশে হুজুরা নয়দুল্লাহ বেনাসলে আজিজ এই সাহাবিদের পদমর্যাদা উন্নীত হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন শুধু দর্শকবৃন্দ হজুরের খোদবা পুরো খোদবা শোনার কোনো বিকল্প নেই আমরা সময়ের দিকে খেয়াল রেখে শুধুমাত্র সারাংশ উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খোদবাটি শোনার আমন্ত্রণ রইল আপনারা হুজুরের পুরো খোদবাটি শুনতে পাবেন এই রেডিও চ্যানেলে অর্থাৎ ভয়েস অফ ইসলাম বাংলা এবং আমাদের website W W W dot Ahmadiyya Bangla dot ওআরজিতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত জাজাকাল্লা মৌলানা আহমদ তারেক মুবশ্বর সাহেব এই খুদ্বার সারাংশের জন্য আপনারা পুরো খুদ্বা শুনতে পাবেন এবং পড়তেও পারবেন W W dot al Islam dot org or Ahmadiyya Bangla dot অর্গে শুধু শ্রোতামণ্ডলী আপনাদেরকে আবার সুস্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হচ্ছে এফ এম একশো দশমিক সাত ব্যান্ডে এবং ইন্টারনেটে W W W dot voice of Islam dot সিএতে এখন আমাদের কাছে যে প্রশ্ন এসেছে তার উপরে আলোচনা করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি ঢাকায় প্রশ্ন হচ্ছে হজরত মির্জা মাসরুর আহমদ আয়দুল্লাহ তালাবিন আজিজ বলেছেন অ্যাবসলিউট জাস্টিস হচ্ছে শান্তি প্রতিষ্ঠার অন্যতম শর্ত এই ব্যাপারটি বিস্তারিত আলোচনা করুন জনাব সালে আহমদ সাহেব ঢাকা থেকে ওনাকে অনুরোধ করছি জাজাকাল্লাহ আপনার প্রশ্নের জন্য যে কথাটি আপনি বলেছেন যে জামাতে আহমদিয়ার প্রিয় ইমাম হজরত খলিফতুল মসি আল খামেজ আল্লাহুল আজিজ তিনি সমগ্র দুনিয়ার নেতাদেরকে এবং দুনিয়াবাসীকে যে বিষয়টির সম্পর্কে অবহিত করেছেন যে আমরা যদি প্রকৃতপক্ষে শান্তি চাই তবে অ্যাবসুলোট জাস্টিস যেটা রয়েছে তা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে কোরআন শরীফের যে প্রকৃত শিক্ষা এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেখানে সবচেয়ে বড় গুরুত্ব সমাজের মধ্যে ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করা একটি সমাজকে যদি শান্তির নিড়ে পরিণত করতে হয় আর একটি সমাজে যদি মানুষ শান্তির সাথে বসবাস করতে চায় তবে ন্যায় বিচার হলো এর প্রধান শর্ত কোরআনে মজিদে আল্লাহ তালা এ নির্দেশ দিয়েছেন ইমনাল্লাহ আদলে ওয়াল এসানে ওয়া ইতা ইজুল কুরবা যে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে এই আদেশ দিচ্ছেন যে তোমরা ন্যায় বিচার করো আর ন্যায় বিচারের ঊর্ধ্বে গিয়ে তোমরা অনুগ্রহ করো আর অনুগ্রহের থেকে ঊর্ধ্বে গিয়ে তোমরা তাদের সাথে এরূপ আচরণ করো যেন আত্মীয় সুলভ আচরণ তোমরা তাদের সাথে করছো তাদেরকে নিজের আত্মীয় মনে করে নিজের রক্ত মনে করে রক্তের সম্পর্কের সাথে যেভাবে তোমরা দয়া পরবশ হও ঠিক তদ্রূপভাবে তোমরা তাদের সাথে দয়া পরবশ হও তো কোরআন শরীফে বহু স্থানে আল্লাহ তালা এই বিষয়টিকে আমাদের সামনে উপস্থাপন করেছেন সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই এবং এই পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকাই সে সকল শাসক গোষ্ঠী এ দুনিয়াতে দীর্ঘকাল যাবৎ শাসন করেছেন যারা ন্যায় বিচারকে নিজেদের মূল নীতি হিসেবে গ্রহণ করেছিলেন প্রকৃতপক্ষে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা অঙ্গাঙ্গিভাবে জড়িত একটিকে বাদ দিয়ে অন্যটি কখনোই অর্জন হতে পারে না আর এই নীতিটি জ্ঞানী ও বিবেকবান ব্যক্তি মাত্রই অনুধাবন করেন নৈরাজ্য সৃষ্টিতে বদ্ধপরিকর কিছু মানুষ ছাড়া এ কথা দাবি করে বলতে পারে না যে অমুক সমাজে বা দেশে অথবা গোটা পৃথিবীতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও সেখানে অশান্তি ও অরাজকতা বিরাজ করছে এত সত্ত্বেও আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও অশান্তির রাজত্ব আমরা বিরাজমান দেখছি বিভিন্ন দেশের ভিতরে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এরূপ নৈরাজ্য পরিলক্ষিত হচ্ছে আর যদি মুসলিম বিশ্বের দিকে তাকাই তাহলে সেই সকল দেশে যে আজ জাতিগত নিধন সংগঠিত হচ্ছে আজ সেখানে যে রক্তের বন্যা বয়ে যাচ্ছে এসব কিছুর কারণ হলো একচোখা নীতি এবং বৈষম্যমূলক আচরণ এবং ন্যায় নীতিকে সম্পূর্ণরূপে জলাঞ্জলি দেয়া আর এসবকে এসব কিছুকেই উস্কে দেয়া হচ্ছে এসব কিছুরই শিক্ষা দেয়া হচ্ছে যার ফলশ্রুতিতে আজ দুনিয়া এক অগ্নিকুণ্ডে পরিণত হতে যাচ্ছে একটা অশান্তির অগ্নিকাণ্ড অগ্নিকুণ্ড যা মানুষের শান্তি কেড়ে নিয়েছে মানুষ ঘুমোতে পারে না আর যদি ইরাকের দিকে তাকাই আর যদি লিবিয়ার দিকে তাকাই আর যদি আমরা ইয়েমেনের দিকে তাকাই আর সিরিয়ার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এক গোষ্ঠী প্রবল শক্তির সাথে অন্যান্য গোষ্ঠীকে নিশ্চিন্ন করার প্রয়াস চালিয়ে যাচ্ছে যদি এর গভীরে গিয়ে আমরা চিন্তা করে দেখি তাহলে আমরা বুঝতে পারব যে এই সম্পূর্ণ বিষয়টি আসলে অ্যাবসুলোট জাস্টিসকে অস্বীকার করার কারণে যে ন্যায় নীতিকে পরিহার করার কারণে এবং ন্যায় নীতিকে বিসর্জন দেওয়ার কারণে জামাতে আহমদিয়ার ইমাম তাই বিশ্ব প্রধানদেরকে ন্যায়ের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার অপরিহার্যতা ও শান্তি অর্জনের উপায় সম্পর্কে অনেক নসিহত করেছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশের আমেরিকান কংগ্রেসে জার্মানিতে ইউরোপিয়ান পার্লামেন্টে এবং ইংল্যান্ডে ক্যানাডাতে বিভিন্ন স্থানে তিনি সেখানকার রাজনীতিবিদদের সেখানে ক্ষমতাবান ব্যক্তিদেরকে তাদেরকে সবাইকে এই বিষয়টির উপর আলোকপাত করেছেন এবং স্পষ্টভাবে এই কথাটি বর্ণনা করেছেন তো যতক্ষণ পর্যন্ত পরাশক্তিগুলি অ্যাবসোলুট জাস্টিসের উপর প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারবে না তিনি এক বক্তৃতায় তিনি বলেন যে প্রথম বিশ্বের পরিসমাপ্তিতে কয়েকটি দেশের নেতারা ভবিষ্যতে বিশ্বের সকল জাতির মাঝে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে আকাঙ্ক্ষা পোষণ করেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল এর মূল লক্ষ্য ছিল বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং ভবিষ্যতের যুদ্ধ প্রতিহিত প্রতিহত করা দুঃখজনকভাবে এর সংবিধান ও প্রস্তাবাবলিতে এমন কিছু ত্রুটি এবং দুর্বলতা ছিল যা সমভাবে সকল মানুষ ও সকল জাতির অধিকার সংরক্ষণে ব্যর্থ হয় আর এ কারণেই অনেক দেশ একের পর এক লিগ থেকে সরে পড়তে আরম্ভ করে এতে বিরাজমান সেই অসাম্যের কারণে দীর্ঘমেয়াদী শান্তি অর্জন সম্ভব হয়নি লীগের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং পৃথিবীকে সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয় আমরা সবাই এ বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট ভয়াবহ ধ্বংসযজ্ঞ সম্পর্কে অবহিত এতে বিশ্বজুড়ে প্রায় সাড়ে সাত কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন যাদের অনেকেই ছিল বেসামরিক নিরীহ জনসাধারণ তিনি অর্থাৎ আমাদের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমদ খলিফতুল মুসি আল খামেজ আয়দাল্লাতুল মিনসুল আজিজ সেই বক্তৃতাতে বলেন এই যুদ্ধ বিশ্ববাসীর চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট সাব্যস্ত হওয়া উচিত ছিল এটি ন্যায় ও সাম্যের ভিত্তিতে সকল পক্ষের প্রাপ্য অধিকার নিশ্চিত করে এমন বিচক্ষণ নীতি নির্ধারণের উপলক্ষ হওয়া উচিত ছিল যা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার একটি উপকরণ সাব্যস্ত হতে পারত তৎকালীন বিশ্বের রাষ্ট্রগুলো শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগ নেয় আর এভাবে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে কিন্তু অচিরেই কথা স্পষ্ট হয়ে যায় যে মহান লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে জাতিসংঘের যাত্রা আরম্ভ হয়েছিল তা আজও অর্জিত হয়নি ইদানিং কয়েকটি রাষ্ট্রের পক্ষ থেকে প্রদত্ত অকপট বিবৃতি নিঃসন্দেহে এর ব্যর্থতা স্পষ্টভাবে প্রমাণ করছে তিনি বলেন যে প্রশ্ন হলো ন্যায় ও সাম্যের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন কল্পে আর শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইসলামের ভাষ্য কি পবিত্র কোরআনের উনপঞ্চাশ নম্বর সুর আর চোদ্দ নম্বর আয়াতে সর্বশক্তিমান আল্লাহ এ কথা স্পষ্ট করে বলে দিয়েছেন যে মানুষে মানুষে জাতিগত ভিন্নতা বা কৃষ্টিগত পার্থক্য আমাদের পরিচিতির একটি মাধ্যম মাত্র কিন্তু এটি কারও উপর অন্য কারো শ্রেষ্ঠত্ব কোনোভাবেই সাব্যস্ত বা প্রদান করে না কোরআন স্পষ্ট কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে সকল মানুষ জন্মগতভাবে সমান উপরন্তু মহানবী হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম তার শেষ ভাষণে সকল মুসলমানকে চিরকাল এ কথা স্মরণ রাখার নির্দেশ দিয়ে বলেছেন একজন আরববাসী একজন অনারবের তুলনায় শ্রেষ্ঠ নয় আবার একজন অনারবও একজন আরবের উপর কোনো ধরনের শ্রেষ্ঠত্ব রাখে না তিনি আরও বলেছেন একজন শ্বেতাঙ্গ মানুষ একজন কৃষ্ণাঙ্গের তুলনায় কোনো প্রকার শ্রেষ্ঠান্ত শ্রেষ্ঠত্ব রাখে না এবং একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিও একজন শ্বেতাঙ্গের তুলনায় শ্রেষ্ঠ নয় অতএব সকল জাতি ও সকল বর্ণের মানুষ সমান এটি ইসলামের সুস্পষ্ট শিক্ষা আর এ কথাও স্পষ্ট করে বলা হয়েছে সকল মানুষকে বৈষম্য ও পক্ষপাতহীনভাবে সম অধিকার প্রদান করা উচিত এটি হচ্ছে বিভিন্ন দল ও জাতির মাঝে সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠার মূল পন্থা ও অপরিহার্য সূত্র জাকাল্লা জাজাকাল্লা মৌলানা সালে আহমদ শাহ প্রফেসর জামে আহমদিয়া বাংলাদেশ আপনি লাইনে থাকুন আমাদের কাছে আরও প্রশ্ন আছে কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করব এখন আমি অনুরোধ করছি ডক্টর শামসুদ্দিন আহমদ সাহেবকে আমাদের শিক্ষা থেকে কিছু বলার জন্য ডক্টর শামসুদ্দিন আহমদ সাহেব ধন্যবাদ জনাব রাশেদ আহমদ সাহেব বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ভাই বোনেরা ইমাম মাহাদি হজরত মির্জা গোলাম মাহমুদ আলাইসালাম বলেন সর্বপ্রথমে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমাদের এক কাদির সর্বশক্তিমান কায়ুম চিরস্থায়ী ও সংরক্ষণকারী এবং খালেক উল কুলক সর্বশ্রেষ্ঠা খোদা আছেন যার গুণাবলী অনাদি অনন্ত এবং অপরিবর্তনীয় তিনি কারো পুত্র নহেন এবং কেউ তার পুত্র নহে দুঃখ বেদনা ক্রুশের যন্ত্রণা এবং মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না তিনি এরূপ এক সত্তা যে দূরে থেকেও তিনি কাছে এবং কাছে থেকেও বহু দূরে তিনি এক হলেও তার জ্যোতির বিকাশ বিভিন্ন মানুষ যখন নিজের মধ্যে এক অভিনব পরিবর্তন আনয়ন করে তখন তার জন্য তিনি এক নূতন খোদা হয়ে যান এবং নূতন রূপে তার সঙ্গে ব্যবহার করেন মানুষ নিজের আত্মার সংশোধনের পরিমাণ অনুসারে খোদাতালার মধ্যে এক পরিবর্তন দেখতে পায় কিন্তু এমন নয় যে খোদার মধ্যে কোনো পরিবর্তন হয় বরং তিনি অনাদিকাল হতে অপরিবর্তনীয় এবং পরম ও চরম গুণের অধিকারী কিন্তু মানুষ নিজ জীবনের পরিবর্তন আনয়নকালে যখন সৎকর্মের দিকে দাবিত হয় তখন খোদাও তার নিকট এক নূতন জুতিতে প্রকাশিত হন মানুষের প্রত্যেক উন্নতিপ্রাপ্ত অবস্থার সঙ্গে সঙ্গে খোদাতালার শক্তি ও জ্যুতি তাহার নিকট নূতন ও উন্নতর আকারে বিকশিত হয় যেখানে অসাধারণ পরিবর্তন সাধিত হয় সেখানে তিনিও তার অসাধারণ নিদর্শনসমূহ প্রদর্শন করেন মোজেবা মোজেজা বা আলো আলৌকিক লীলার মূল ইয়েই এরূপ খোদার উপর বিশ্বাস স্থাপন করাই আমার জমাতের শর্ত এ খোদার উপর তোমরা বিশ্বাস করো এবং নিজ প্রাণ ও আরাম এবং তদ সম্পর্কিত যাবতীয় বিষয়ের উপর খোদাকে প্রাধান্য দাও এবং কার্যত বীরত্বের সাথে তার পথে সরলতা ও বিশ্বস্ততার সাথে অগ্রসর হও জগৎবাসী তাদের সম্পদ এবং বন্ধুবান্ধবদের উপর খোদাকে স্থান দেয় না কিন্তু তোমরা তাকে সকলের উপর স্থান দাও তাহলে স্বর্গে তোমরা তার মণ্ডলীভুক্ত বলে পরিগণিত হবে দয়ার নিদর্শন দেখানো আদিকালতে খোদার এক চিরন্তন রীতি বটে কিন্তু এ চিরন্তন রীতি তার উপকৃত হতে হলে তার এবং তোমাদের মধ্যে সকল ব্যবধান লোপ করতে হবে তারই সন্তুষ্টিকে তোমাদের সন্তুষ্টি এবং তারই ইচ্ছাকে তোমাদের ইচ্ছাতে পরিণত করতে হবে সকল সময়ে এবং সফলতা ও বিফলতার সকল অবস্থায় তোমাদের মস্তক তার দ্বারা অবনত রাখতে হবে যেন তারই ইচ্ছা পূর্ণ হয় তোমরা এরূপ করলে তোমাদের মধ্যে সে আল্লাহ পুনরায় প্রকাশিত হবেন যিনি দীর্ঘল যাবৎ জগততে নিজকে লুকায়িত রেখেছেন কে আছে যে এ উপদেশ অনুসারে কাজ কার্য করতে তার সন্তোষী লাভ করতে এবং তার মীমাংসা বিরক্তি না করতে প্রস্তুত জাকাল্লা ডক্টর শামসুদ্দিন আহমদ সাহেব আপনাকে অনেক ধন্যবাদ শ্রোতা ভাই বোনেরা আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওতে যা প্রচারিত হচ্ছে আমাদের স্টুডিও টরন্টো ক্যানাডা থেকে আপনারা এই অনুষ্ঠান বিশ্বব্যাপী দিবারাত্রি শুনতে পাবেন W W W dot voice of Islam Bangla dot কমে এই ঠিকানাতে আপনারা সবসময় টুইটারে at the rate of W I A বাংলাতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন প্রতি শনিবার গ্রেটার টরন্টো এরিয়াতে একশো দশমিক সাত এফ এম তরঙ্গে রাত দশটায় বাংলাদেশের সময় প্রতি রবিবার সকাল আটটায় এবং জিএমটিতে সকাল দুইটায় লাইভ প্রশ্ন উত্তর করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা হচ্ছে W W dot voice of Islam Bangla dot com প্রশ্ন শাখা অথবা টুইটারে at voice of W I বাংলাতে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা ইমেল করুন W O I Bangla at Gmail dot com এবং সরাসরি প্রশ্ন করুন four one six four one zero six five two two এবং toll free number one eight five five four one zero six five two two আবার বলছি আমাদের ইমেল হল W O I Bangla at Gmail dot com এবং টেলিফোন নাম্বার হচ্ছে four one six four one zero six five two two toll free one eight five five four one zero six five two two তাছাড়া আপনারা আপনাদের প্রশ্ন Q N A at voice of Islam dot সিএতে পাঠাতে পারেন এখন আমরা চলে যাচ্ছি আবার ঢাকায় আমাদের বিষয়বস্তু হলো বর্তমান বিশ্বের যে ঘটনাগুলো হচ্ছে এটার উপরে আলোকপাত করার জন্য এবং এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ঢাকায় আমাদের মুরব্বী এবং প্রফেসর জামে আহমদিয়া বাংলাদেশে বিষয়বস্তুটা হচ্ছে হজরত মির্জা মসরুর আহমদ আইহদুল্লাহ তালা বিনসরুল আজিজ বলেছেন ইরাডিকেশন অফ এক্সট্রিজম হচ্ছে শান্তি প্রতিষ্ঠার অন্যতম শর্ত এই ব্যাপারটি যদি আপনি বিস্তারিতভাবে আলোচনা করবেন জনাব সালে আহমদ সাহেব ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা একটু যান্ত্রিক গোলযোগের জন্য এখন সালে আমার সাথে সঙ্গে যোগাযোগ হচ্ছে না আমি অনুরোধ করছি যেন ডক্টর শামসুদ্দিন আহমদ সাহেবকে আমাদের শিক্ষা থেকে কিছু ধন্যবাদ জনাব রাশেদ সাহেব আসসালাম আলাইকুম ইমাম মাহাদি মির্জা গোলাম আহমদ আল ইসলাম বলতেছেন বিপদ দেখলে তোমরা আরও সম্মুখে অগ্রসর হবে এবং নিশ্চয়ই জানবে যে ইয়াই তোমাদের উন্নতির পন্থা তার সৃষ্ট জীবের প্রতি দয়া করো এবং তাদের প্রতি নিজ জিব্বা বা হস্ত দ্বারা বা অন্য কোনো উপায় উৎপীড়ন করো না এবং সর্বদা সৃষ্ট জীবের উপকার সাধনে তৎপর থাকো কারো প্রতি যে সে তোমরা অধীন হলেও অহংকার দেখিও না এবং কেউ গালি দিলেও তুমি তাকে গালি দিও না নম্র ধৈর্যশীল সাধু ও জীবের প্রতি দয়াশীল হও যেন খোদা তালার নিকট তোমরা গ্রহণীয় হতে পারো অনেক ব্যক্তি এরূপ আছে যারা বাহ্যত ধৈর্যশীল কিন্তু অভ্যন্তরে ব্যগ্র স্বভাব বিশিষ্ট অনেক অনেকে এরকম আছে যারা বাহ্যত সুশীল কিন্তু অভ্যন্তরে অতি কুটিল তোমরা কখনো তার নিকট গ্রহণীয় হবে না সে যে পর্যন্ত তোমাদের বাহির এবং অভ্যন্তরীণ অবস্থা এক না হয় বড় হলেও ছোটকে লাঞ্ছনা দিবে না বরং তার প্রতি সর্বদা দয়া করবে যদি বিজ্ঞান হও তবে বিদ্যা যদি বিদ্যা নাও তবে বিদ্যাহীনকে নিজের বিদ্যার অহংকার অবমাননা না করে তাকে সদুপদেশ দিবে ধন্যবাদ জনাব ডক্টর শামসুদ্দিন আহমদ সাহেব আমরা ঢাকার সঙ্গে যোগাযোগ করেছি এখন উত্তর দিচ্ছেন জনাব সালে আহমদ সাহেব প্রফেসর জামা আহমদিয়া বাংলাদেশ প্রশ্নের জন্য আজ পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে সর্বত্রই ধর্মীয় অশান্তি আমরা দেখতে পাই এর ফলশ্রুতিতে আর যদি বিশ্বে আমরা শান্তি প্রতিষ্ঠার কল্পনা করি আর শান্তি প্রতিষ্ঠা করতে চাই তাহলে এই বিষয়টি নিঃসন্দেহে অপরিহার্য যে ধর্মীয় উগ্রপন্থী যারা রয়েছে এবং ধর্মীয় যে উন্মাদনা রয়েছে এই বিষয়গুলিকে আমাকে আমাদেরকে সমূলে উৎপাটন করতে হবে আজ যখন পৃথিবীর দিকে তাকিয়ে দেখি তো ধর্মের পক্ষে যা করণীয় ছিল তা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে এবং বিভিন্ন শ্রেণী ও ফিরকার এবং ধর্মীয় গোষ্ঠীর মধ্যেকার ভুল বুঝাবুঝি দূর করবে আর এ সকল ধর্মের পণ্ডিতগণ শালীনতা ও শিষ্টাচার শিক্ষা দিবে নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও নীতির বাস্তবায়ন করবে কিন্তু তা না করে তার পরিবর্তে দুর্ভাগ্যবশত ধর্ম সমকালীন সময়ে পৃথিবীর সর্বত্রই শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে অতি নগণ্য ও তাৎপর্যহীন ভূমিকা পালন করেছে তেমন কোনো ভূমিকা ধর্ম কোথাও পালন করছে তা আমরা দেখতে পারি না পক্ষান্তরে এই বিষয়টাকে কোনো মতেই ছোটো করে দেখা ঠিক হবে না যে বিশৃঙ্খলা সৃষ্টিতে রক্তপাত ঘটাতে দুঃখ দৈন্য এবং অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টির ক্ষেত্রে ধর্ম এখনও একটা অত্যন্ত সক্ষম এবং গতিশীল শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে এই মারাত্মক সমস্যাটির সমাধান দিতে না পারলে এবং এর ত্রুটিগুলো দূরীভূত করতে না পারলে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে না যাবেও না অভ্যন্তরীণভাবে কোনো ধর্মের কোনো একটা সম্প্রদায় তা যদি সেই ধর্মেরই অন্তর্ভুক্ত একটি সংখ্যালঘু দলও হয় তথাপি তার বিরুদ্ধে দুর্ভাগ্যক্রমে ধর্মীয় অনুভূতিকে দারুণভাবে উত্তেজিত করে এবং সেখানে এক অশান্তি যদি সৃষ্টি করে তবুও সেই উন্মাদনা সেই উত্তেজনা তা অন্যান্য দেশে অন্যান্য জাতিতে এর প্রভাব অবশ্যই ঘটাবে হাজার খলিফাতুল মসি রাবে তার পুস্তক বিশ্ব শান্তি সমকালীন সমস্যাবলীর ইসলামী সমাধান তিনি খোদবা দিয়েছিলেন সেখানে তিনি এক জায়গায় লিখেন যে সারাটা মুসলিম ইতিহাসই অনুরূপ কুৎসিত ও ঘৃণ্য ঘটনাবলী দ্বারা ভরপুর হয়ে আছে শান্তি ধর্ম হওয়া সত্ত্বেও ইসলামকে ব্যবহার করা হয়েছে নির্দোষ মুমিনদের জীবনের শান্তি নষ্ট করার জন্য এই মুমিনদের অপরাধ কি যে এরা ইসলামে বিশ্বাসী কিন্তু তারা যারা উগ্রবাদ যারা ধর্মীয় উন্মাদনায় যারা নিমগ্ন তাদের স্টাইলে তারা ইসলামকে বিশ্বাস করে না বস্তুত ইসলামের ইতিহাসের গবেষণায় এটা নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ইসলামকে স্বয়ং মুসলমানদের উপর নির্যাতন চালানোর কাজে ব্যবহার করা হয়েছে নিজেদের পক্ষ থেকে এবং ইসলামের শত্রুদের পক্ষ থেকেও বিগত চোদ্দশো বছরে মুসলমানরা যে সমস্ত জেহাদ খ্রিস্টান ক্রুসেডারদের বিরুদ্ধে চালিয়েছে তার চাইতে অনেক বেশি ও অনেক বড় বড় জেহাদ মুসলমানরা চালিয়ে মুসলমানরা চালিয়েছে মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্ট ধর্মের দিকে তাকালে মনে হতে পারে যে খ্রিস্টানদের হাতে খ্রিস্টানদের নির্যাতিত হওয়ার যে ইতিহাস তা অনেক পুরনো হয়ে পড়েছে এবং তা ইউরোপীয় ও আমেরিকান ইতিহাসের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে কিন্তু বিষয়টার ভিন্ন চেহারা ফুটে উঠবে তখন যখন আয়ারল্যান্ডের ধর্মজড়িত রাজনৈতিক বিবাদের প্রতি লক্ষ্য করা যাবে তাছাড়া পৃথিবীর অনেক স্থানে খ্রিস্টধর্মের অভ্যন্তরেও সাম্প্রদায়িক বিবাদ সময়ের আশঙ্কা রয়ে গেছে যারা বর্তমানে লিপ্ত হয়ে আছে বিভিন্ন ধরনের বিবাদ বিসম্বাদে আন্তধর্মীয় সম্পদের সম্পর্কের প্রতি তাকালে দেখা যাবে যে ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা অথবা নাইজেরিয়াতে খ্রিস্টান মুসলিম সংঘাত অথবা মধ্যপ্রাচ্যে ইহুদি মুসলিম সংঘর্ষ এবং রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব ইত্যাদি লেগেই আছে এইসব এবং অনুরূপ আরও অনেক দ্বন্দ্ব সংঘাত বর্তমানে সুপ্ত বিপাদাকারে সুপ্ত আগ্নেয়গিরির মতোই ধর্মজগতের গর্ভদেশে বিরাজ করছে এই ছিল আজা খালিফাতুল মসি আর রাবে রাহমাহুল্লাহ তালার যে পুস্তকের যে আমি উদ্ধৃতি দিয়েছি সেখানে তিনি এই বিষয়টি ব্যক্ত করেছেন আর যদি আমরা সারা গোটা বিশ্বের দিকে তাকাই তাহলে এই বিষয়গুলি আমাদের সামনে সুস্পষ্ট সেটা খ্রিস্ট ধর্মের নামেই হোক সেটা ইহুদি ধর্মের নামেই হোক সেটা হিন্দু ধর্মের নামেই হোক আর সেটা মুসল ইসলাম ধর্মের নামেই হোক আজ গোটা বিশ্বে এ সকল ধর্মের অনুসারীরা তাদের ধর্মকে একটা শোষণের হাতিয়ার বানিয়ে নিতে চাচ্ছে এবং একে অপরকে অপরের বিরুদ্ধে ব্যবহার করছে এবং এর ফলশ্রুতিতে গোটা বিশ্ব আজ ধ্বংসের দৌড়গোড়ায় উপনীত হয়েছে এক মারাত্মক যুদ্ধের এবং ধ্বংসযজ্ঞের সম্মুখীন আর সারা পৃথিবী পৃথিবী রয়েছে আজ যদি পৃথিবীতে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই তাহলে আজ খালিফতুল মুসি আল খামেস আয়দৌলত বিনসুল আজিজ যেভাবে বলেছেন যে এ ধর্মীয় গোড়াপন্থের যারা রয়েছে ধর্মীয় যে গোড়ামি রয়েছে ধর্মীয় যে উগ্রবাদ রয়েছে এই সব কিছুকে আমাদেরকে সমূলে উৎপাটন করতে হবে আজকে আমরা যদি মুসলমানদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আজ মুসলমানরা মুসলমানদেরকে মুসলমান ভাইদেরকে তারা হত্যা করছে একজন আল্লাহ হকবাল বলে গুলি চালাচ্ছে এবং আরেকজন আল্লাহ হকবাল বলে গুলি চালাচ্ছে এবং একে অপরকে তারা হত্যা করছে আজ এই যে ধর্মীয় অসহিষ্ণুতা আর ধর্মীয় গোড়ামি আর এক ধর্মের অন্য ধর্মের প্রতি যে বিদ্বেষ এবং একে কাজে লাগিয়ে পরস্পরের মধ্যে যুদ্ধ বিবাদ লাগিয়ে ধ্বংসের যে আজ খেলা খেলা হচ্ছে আজ এই খেলা পৃথিবীতে কখনোই শান্তি আনয়ন করতে পারে না হজরত খলিফাতুল মুসি আল খামেস আহরত ইউরোপিয়ান পার্লামেন্টে তিনি বলেছিলেন যে আমি যা বলতে চাই তা হলো সকাল সকল প্রকার নিষ্ঠুরতা তার অস্তিত্ব যেখানেই হোক না কেন নির্মূল করতে হবে তা ফিলিস্তিনিদের দ্বারা সংগঠিত হোক না কেন বা ইসরায়েলিদের বা অপর কোনো দেশের মানুষের দ্বারা নিষ্ঠুরতা সমূহকে অবশ্যই বন্ধ করতে হবে কেননা যদি এগুলোকে ছড়ানোর সুযোগ দেওয়া হয় তাহলে সারা পৃথিবীতে ঘৃণার আগুন এভাবে দাউ দাউ করে জ্বলে উঠবে যা মানুষ অচিরেই বর্তমান অর্থনৈতিক সংকটজনিত সমস্যাবলীকে ভুলে যাবে এর চাইতে বহুগুণ ভীতিপ্রদ এক পরিস্থিতি তারা মুখোমুখি হবে এত বড় সংখ্যায় প্রাণহানি হবে যে আমরা তার চিন্তা বা কল্পনাও করতে পারি না সুতরাং এটি ইউরোপীয় দেশগুলো যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে তাদের দায়িত্ব যে তারা তাদের অতীত থেকে শিক্ষা গ্রহণ করে এ বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এতদুদ্দেশ্যে তাদেরকে ন্যায়ের দাবি পূরণ করতে হবে এবং তাদের দায়িত্ব গ্রহণ করতে আন্তরিক হতে হবে ইসলাম সবসময় ন্যায়সঙ্গত ও পক্ষপাতহীন আচরণের প্রয়োজনীয়তার উপর জোর দেয় এটি শিক্ষা দেয় যে কোনো পক্ষকেই বৈষম্যমূলক সুবিধা বা অন্যায় সুযোগ দেওয়া উচিত না এমন হওয়া উচিত নয় যে অন্যায়কারী এমন হওয়া উচিত যে অন্যায়কারী জানবে যে যদি কোনো দেশের প্রতি সে অন্যায় পদক্ষেপ গ্রহণে উদ্যত হয় সেই দেশের আকার বা মর্যাদা নির্বিশেষে আন্তর্জাতিক সম্প্রদায় তাকে তা করতে দেবে না যদি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ ইউরোপীয় ইউনিয়নের সুবিধা ভোগকারী রাষ্ট্রসমূহ এবং ওই সকল দেশ যা বৃহৎ শক্তিগুলোর এমনকি উন্নত বিশ্বের দেশগুলোর প্রবাহধীন রয়েছে সকলে যদি এই নীতি অবলম্বন করে তবে এবং কেবল তখনই শান্তির উদ্ভব হতে পারে এই যে বিষয়টি হজরত খলিফাতুল মসি আল খামেজ আল্লাহ তাল আজিজ আমাদেরকে জানিয়েছেন সেখানে এই বিষয়টির দিকেই ইঙ্গিত রয়েছে যে আজ পশ্চিমা জগৎ যে বৈষম্যমূলক আচরণ মুসলমানদের সাথে করছে এবং মুসলমানদেরকে যে তারা বিভিন্ন কারণে ব্যবহার করছে এর ফলশ্রুতিতে ধর্মীয় গোড়ামির সৃষ্টি হচ্ছে ধর্মীয় উন্মাদনার সৃষ্টি হচ্ছে সৃষ্টি হয়েছে এবং এর পরিণাম আর সারা বিশ্ব অবলোকন করছে আজ খালিফাতুল মসি আর রাবে রহমাউল্লাহ তালা এই গোড়ামিকে এই ধর্মীয় উন্মাদনাকে <clears throat> কিভাবে আমরা শেষ করতে পারি সে সম্পর্কে তিনি বলেন বলাই বাহুল্য এইসব সমস্যা বর্তমানে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে তার সংশোধনের গুরুত্ব তীব্র হয়ে উঠেছে ইসলামী পন্থায় কি করে এ সমস্ত সমস্যার সমাধান হওয়া সম্ভব সে সম্পর্কে বলতে গিয়ে আর খলিফাতুল মুসি রাবে রহমাল্লাহ বলেন তিনি একটা নাতিদীর্ঘ আলোচনা করেন সেখান থেকে এক দুটি বিষয় আমি রাখছি যে পৃথিবীর সকল ধর্ম তা সেগুলো ইসলামে বিশ্বাস করুক আর নাই করুক ইসলামের এই মৌলিক নীতি মেনে চলতে হবে যে আন্ত সাম্প্রদায়িক এবং আন্তধর্মীয় বিবাদ বিসম্বাদ মেটাবার জন্য কোনো ক্রমেই বল প্রয়োগ করা যাবে না এবং নিপীড়ন চালানো যাবে না ধর্ম নির্বাচনের এখতিয়ার তা ঘোষণা করার স্বাধীনতা তার প্রচার পালন এবং অনুশীলন করার অধিকার অথবা তা অস্বীকার বা বর্জন বা পরিবর্তন করার স্বাধীনতাকে নিরঙ্কুশভাবে সংরক্ষিত করতে হবে তিনি আরও বলেন এমনকি যদি অন্যান্য ধর্মগুলো সত্যের সার্বজনীনতার ধারণার সাথে একমত না হয় এবং এমনকি যদি দৃষ্টান্তরূপে ইহুদিবাদের অবস্থান থেকে খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম কনফুসিয়ান ধর্ম হিন্দু ধর্ম জোরস্থসিয়ান ধর্ম ইত্যাদি সব ধর্মও ধর্মই যদি মিথ্যাও হয় এবং আল্লাহ সম্পর্কে তাদের কিছু কিছুই করার না থাকে তবু অন্যত্র সত্যের এই অস্বীকার সত্ত্বেও সকল ধর্মকে এই ইসলামী নীতি অনুসরণ করে চলতে হবে যে অপরাপর সকল ধর্মের প্রতিষ্ঠাতা এবং পবিত্র পুরুষদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে হবে এমন না যে এটা করতে গিয়ে তাদেরকে তাদের নীতিসমূহের ব্যাপারে আপোষ করতে হবে এটা শুধুমাত্র একটা মৌলিক মানবাধিকারের বিষয় প্রতিটি মানুষের অধিকারকে স্বীকার করতে হবে যে তার ধর্মীয় আবেগ তার ধর্মীয় অনুভূতি যেন লঙ্ঘিত না হয় যেন আঘাতপ্রাপ্ত না হয় তো এই সংক্ষিপ্তভাবে এই দুটি বিষয় আপনাদের সামনে রাখলাম যে আজ যদি ধর্মীয় উন্মাদনাকে উগ্রতাকে যদি আমরা মিটিয়ে দিতে চাই আর এই পৃথিবীটিকে শেষ করে দিতে চাই নিশ্চিন্ন করতে চাই তবে ইসলামের এবং জমাতে আহমদিয়ার ইমামগণ যে সকল নসিহত বিশ্ববাসীকে করে গেছেন সে নীতির উপর পরিচালিত হলে পরেই আমরা এই পৃথিবী থেকে ধর্মীয় গুলামিকে নিশ্চিন্ন করতে পারবো জাকাল্লাহ ধন্যবাদ জনাব সালে আহমদ শাহ প্রফেসর জাম আহমদিয়া ঢাকা আপনার বিস্তারিত যে উত্তর দিলেন তার জন্য আল্লাহ তালা হলেন সমস্ত ধর্মমতের মূল বিষয় তিনি বিশ্বজগতের সবচেয়ে বড় সত্য তিনি সত্য হচ্ছে নিরাকার মহান আল্লাহ তিনি আদি তিনি অন্ত তিনি সর্বশ্রেষ্ঠা জগতের একছত্র অধিপতি ও সর্বশক্তিমান তিনি সদা সর্বত্র বিরাজমান সর্বশ্রেষ্ঠ ও সর্বজ্ঞানী সকল প্রশংসার একমাত্র অধিকারী তিনি সমস্ত উত্তম গুণ তারই তার তুলনা একমাত্রই তিনি তিনি সবচেয়ে বেশি প্রকাশ্য একই সাথে তিনি সূক্ষ্ম অনেক সূক্ষ্ম তিনি স্বয়ং মানুষের কাছে ধরা না দিলে মানুষ তাকে চিনতে পারে না এই উদ্দেশ্যে তিনি মানুষের মাঝে এক শ্রেষ্ঠ মানবদের বেছে নিয়ে যুগে যুগে তাদের কাছে নিজেদের প্রকাশ করেছেন তার এই মনন্ত্র নবী রসুলদের মাধ্যমেই মানুষ তার সন্ধান পেয়েছে মানুষের কাছে সূক্ষ্মানিত সূক্ষ্ম আল্লাহ নিজেকে যতটুক প্রকাশ করতে পারেন এর সবটুকু তিনি প্রকাশ করেছেন মানব শ্রেষ্ঠ নবীকুল শিরোমণি খাতমন্নবীন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই ওসাল্লামের কাছে মহানবী সাল্লাহ আলাইস্লামের মাধ্যমে প্রেরিত সম্পূর্ণ সর্বশেষ শরীয়ত গ্রন্থ পবিত্র কোরআন মহান আল্লাহ স্বয়ং নিজের যে পরিচয় দিয়েছেন তার সেই পরিচয় হচ্ছে সবচেয়ে স্বচ্ছ ও সঠিক মহান আল্লাহ নিজের পরিচয়ে দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়মিদ্দিন সমস্ত প্রশংসার বিশ্বজগতের একমাত্র প্রতিপালক প্রভু আল্লাহর যিনি ওজাজিত সীম দানকারী পরম দয়াময় বিচার দিবসের মালিক সুরফাতিয়া হজরত মোহাম্মদ সাল্লাহ কে তিনি নবীন এবং সব নবীদের সর্দার বানিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হজরত ইমাম মেহদি আলাইসাল্লাম আবির্ভূত হয়েছেন এবং তারই প্রতিষ্ঠিত জামাত আহমদিয়া মুসলিম জগতে ইসলামের পুনর্জীবন ও পুনর্জাগরণ শুরু হয়েছে আপনারা এই অনুষ্ঠান শুনছেন জিটিএতে একশো দশমিক সাত এফ এম ব্যান্ডে এবং সরাসরি ইন্টারনেটে W W dot voice of Islam dot সিএতে আপনারা অবগত আছেন যে এখন আমাদের জলসা সালানা চলছে ইউকেতে এবং এই জলসার লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে ইমাম মেহদি আলাইসালাম বলেছেন এই জলসার লক্ষ্য মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জামাতের সদস্যগণ যেন এভাবে বারবার পরস্পরের সাক্ষাতের মাধ্যমে নিজেদের মাঝে এমন এক পবিত্র পরিবর্তন সাধন করে যাতে তাদের হৃদয় সম্পূর্ণরূপে পরকালের দিকে ঝুঁকে যায় আর তাদের ধর্ম ভীরতা তাকোয়া পরেশ গাড়ি সহানুভূতি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধে তারা যেন অন্যদের জন্য একটা আদর্শ পরিণত হয় নম্রতা বিনয় ও সততা যেন তাদের মাঝে সৃষ্টি হয় আর ধর্মীয় উৎকর্ষণের জন্য তারা যেন পরিশ্রমের রাস্তা বেছে নেয় শ্রুতি শুধু শ্রোতাবৃন্দনী এখন আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথি ডক্টর শামসুদ্দিন আহমদ সাহেবকে উনি যেন হজরত মির্জা গোলাম আহমদ সাহেব কাদিয়ানি যিনি মাসিমাওদ এবং মেহদিমাওদ তার শিক্ষা থেকে কিছু আপনাদেরকে ধন্যবাদ জনাব রাশেদ সাহেব ফিজসুতা ভাই বোনের আসসালাম আলাইকুম ইমাম মাহাদি হরজত মির্জা গোলাম মাহমুদ আলাইসাল্লাম বলেন আমাদের খোদা প্রবল পরাক্রমের অধিকারী সে খোদা অতীব বিশ্বস্ত খোদা এবং তিনি তার বিশ্বস্ত ভক্তদের জন্য বিস্ময়কর ক্রিয়া প্রদর্শন করে থাকেন জগৎ তাদেরকে ধ্বংস করতে চায় এবং শত্রুগণ দন্ত পেষণ করে কিন্তু খোদা যিনি তাদের বন্ধু তাহাদেরকে প্রত্যেক ধ্বংসের পথ হতে রক্ষা করেন এবং প্রত্যেক ক্ষেত্রেই তাহাদেরকে জয় জয়যুক্ত করেন কি সৌভাগ্যশালী সে ব্যক্তি যে এরূপ খোদার আচল কখনো ছাড়ে না আমরা তার উপর বিশ্বাস নেছি আমরা তার পরিচয় পেয়েছি সে খোদাই সর্ব জগতের অধিপতি যিনি আমার প্রতি ঐশী বাণী অবতীর্ণ করেছেন আমার সপক্ষে মহানিদর্শন নিদর্শন প্রদর্শন করেছেন এবং আমাকে এই যুগের প্রতিশ্রুত মসি করে প্রেরণ করেছেন আকাশে বা পৃথিবীতে তিনি ছাড়া অন্য কোনো খোদা নেই যিনি যে ব্যক্তি তার উপর বিশ্বাস আনে না সে বড়ই হতভাগ্য এবং অভিশপ্ত আমি খোদার নিকট হতে সূর্যের ন্যায় দেদীপ্যমান দীপ্যমান ঐশীবাণী প্রাপ্ত হয়েছি আমি উত্তম রূপে জ্ঞাত হয়েছি যে তিনি সমস্ত জগতের খোদা এবং তিনি ভিন্ন অন্য কোনো খোদা নেই কেমন সর্বশক্তিমান এবং চিরস্থায়ী ও সংরক্ষণকারী সে খোদা যাকে আমি লাভ করছি কি মহাশক্তি ও নৈপুণ্যের অধিকারী সে খোদা যাকে আমি পেয়েছি সত্য ইয়েই যে তার অসাধ্য কিছুই নেই কেবল ইয়েই তিনি করেন না যা তার প্রদত্ত গ্রন্থ এবং প্রতিশ্রুতির বিরোধী অতএব তোমরা দোয়া করার সময় সেই অজ্ঞ নেশারি বা নাস্তিকদের মতো হইও না যারা নিজ কল্পনা দ্বারা এমন কতগুলো নিয়ম তৈরি করে রেখেছে যার সম্বন্ধে খোদাদার গ্রন্থে কোনো সমর্থন পাওয়া যায় না নেশারিগণ অভিশপ্ত তাদের প্রার্থনা কখনো গ্রহিত হয় না তারা অন্ধ চক্ষুষ্মান নয় তারা না মৃত না জীবিত তারা খোদার সম্মুখে স্বরচিত নিয়ম উপস্থিত উপস্থিত করে আর তার অসীম শক্তিকে সীমাবদ্ধ দেখে এবং তাকে দুর্বল মনে করে তাদের সাথে তাদের অবস্থা অনুযায়ী ব্যবহার করা হবে কিন্তু তুমি যখন দোয়া করার জন্য দণ্ডমান হও তখন তোমাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে তোমার খোদা সর্ববিষয়ে সর্বশক্তিমান এইরূপ দৃঢ় বিশ্বাস সহকারে প্রার্থনা করলেই তোমার প্রার্থনা গৃহীত গৃহীত হবে এবং তুমি খোদাতালার মহাশক্তির বিস্ময়কর নির্দেশনসমূহ দর্শন করবে যেরূপ আমি দর্শন করেছি আমি প্রত্যক্ষ দর্শন করে সাক্ষ্য দিচ্ছি কাহিনীরও স্বরূপ নয় যে ব্যক্তির প্রার্থনা কীরূপে গৃহীত হতে পারে যে খোদাকে সকল বিষয় সর্বশক্তিমান জ্ঞান করে না মহা বিপদের সময় যে সে ব্যক্তির প্রার্থনা করাই সাহসই বা কীরূপ হইতে পারে যে প্রার্থনার দ্বারা বিপদ হতে উদ্ধার লাভ করাকে প্রকৃতির নিয়ম বিরুদ্ধ মনে করে কিন্তু হে স্বৃদয় ব্যক্তিগণ তোমরা কখনো এরূপ করো না তোমাদের খোদা এরূপ এক অদ্বিতীয় অদ্বিতীয় খোদা যিনি আকাশে অগণিত তারকারাজের স্তম্ভ ব্যতিরেকেই ঝুলিয়ে রেখেছেন যিনি পৃথিবীকে ও আকাশকে নিঃসত্তা অবস্থা হইতে সৃষ্টি করেছেন তুমি কি মনে করো যে তিনি তোমার কার্য সাধন করতে অক্ষম হবেন কখনোই নয় বরং তোমার অবিশ্বাসই তোমাকে বঞ্চিত রাখবে আমার খোদা অগণিত আশ্চর্য শক্তির অধিকারী কিন্তু সে ব্যক্তি মাত্র তার আশ্চর্য লীলা দর্শন করতে পারে যে নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে তার হয়ে যায় যে ব্যক্তি তার শক্তিতে দৃঢ় বিশ্বাস রাখে না এবং তার একনিষ্ঠ বিশ্বাস বিশ্বস্ত সেবক নয় তাকে তিনি তার আশ্চর্য লীলাসমূহ প্রদর্শন করেন না কত হতভাগ্য সে ব্যক্তি সে আজও জানে না যে তার এরূপ এক খোদা আছেন যিনি সকল বিষয়ে সর্বশক্তিমান আমাদের খোদাই আমাদের স্বর্গ আমাদের খোদাতেই আমাদের আনন্দ আমি তাকে দর্শন করেছি এবং তাকে সকল সৌন্দর্যের অধিকারী পেয়েছি প্রাণের বিনিময়ে এ সম্পদ লাভ করা যোগ্য জাকলা আল্লাহ তাল্লার সঙ্গে আমাদের একটা সম্পর্ক স্থাপন করতে হবে তার জন্য তার উপর সুদৃষ্ট বিশ্বাস রাখতে হবে তাছাড়া কোনো দিন আমরা আল্লাহ তালার উপরে আস্থা রাখতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে এই তফিক দেন যেন আল্লাহ তালার সঙ্গে আমরা একটা সম্পর্ক গড়ে তুলি আজকে আমরা হুজুরের বক্তৃতায় শুনতে পারলাম ভালো কথা একটা কে আজকে এই বছরে ছয় ছয় লাখ সাতচল্লিশ হাজার লোক জামাতে আহমদিয়া ইসলামিয়াতে যোগদান করেছেন এবং দুইটি নতুন দেশ ইস্ট টেমোর এবং জর্জিয়াতে জামাতে আহমদিয়া স্থাপিত হয়েছে আল্লাহ তালা আমাদের সহায় হন এবং জামাতকে অগ্রসরে আমাদেরকে সাহায্য করুন জাজাকাল্লাহ الله من الشيطان